আবু হুরাইরা হ্রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন এক সময় আমরা নবী সাল্লাহ সাল্লাম এর নিকট উপবিষ্ট ছিলাম তিনি বললেন আমি নিদ্রিত ছিলাম দেখলাম আমি জান্নাতে অবস্থিত হঠাৎ দেখলাম এক নারী একটি দালানের পাশে অজু করছে আমি জিজ্ঞেস করলাম এ দালানটি কার তারা উত্তরে বললেন উমরের তখন তার আত্মমর্যাদার কথা আমার স্মরণ হলো আমি পেছনের দিকে ফিরে চলে আসলাম এ কথা শুনে উমর রদিল্লাহ তাল্লাহ্ন কেঁদে ফেললেন এবং বললেন হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আপনার সম্মুখে কি আমার কোনো মর্যাদাবোধ থাকতে পারে